মাঝে ফিরে আসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ আপনাদেরকে মোবারকবাদ জানাই আবার নতুন করে এই শুক্রবারের সহিবুখারি দার্সে আমরা যে উপস্থিত হতে পেরেছি এটা আল্লাহ রাবুল্লাহ আলমের বড় নিয়ামত সৌদি আরবে বসবাস সৌদি আরবে যারা থাকেন তারা অন্য দেশে না গেলে এই বড় নিয়ামতের কদর বুঝতে পারবেন না অন্য দেশে গেলে বুঝতে পারবেন যে কত আসমান জমিন পার্থক্য এখানকার পরিবেশ এখানকার সমাজ এখানকার ইসলাম পালন আর অন্য জায়গায় যে অবস্থা বিরাজ করছে তার মাঝে কত পার্থক্য বলুন আলহামদুলিল্লাহ তবে মুখে শুধু আলহামদুলিল্লাহ বললে হবে না সৌদি আরব থেকে যদি সঠিক আকিদাটা না নিয়ে যেতে পারে ভেজাল মুক্ত ইসলাম থেকে ভেজাল ভেজাল ইসলাম থেকে মুক্ত যদি না হইতে পারেন ভেজাল মুক্ত যদি না হতে পারেন তাহলে কোনো লাভ নেই সহি শুদ্ধ এবং পূর্ণ এবাদত ফরজ অজেবটা ঠিকঠাক করবেন পাঁচ অক্ত নামাজি হয়ে যাবেন এই দেশ থেকে এটা যদি না পারেন এখানেও আপনি নামাজে গাফিলতি তাহলে আপনার মতো হতভাগা মার দুধ কেউ নেই সৌদি আরবে যে কানা সে দেশে গিয়েও কানা অমান কানা ফি হাজহি আমা ফহুয়া ফিল আখরাতে আমা এই আজটা আমি অনেক আগে থেকে মদিনার ছাত্র জীবন থেকে পড়ি আল্লাহ কোরআনিকার বলছে অমান কানা ফি হাজহি আমা ফহুয়া ফিল আখরাতে আমা কেউ যদি দুনিয়াতে অন্ধ থেকে থাকে তাহলে পরকালে সে অন্ধ হয়ে উঠবে আল্লাহ বলছেন দুনিয়া এবং আখেরাতের কথা বলেছে দুনিয়াতে যদি ইমান ইসলাম তৌহিদ হ্যাঁ, সন্ন্যাত হ্যাঁ ইসলামের ফরজ অজেব নেক কাজ থেকে অন্ধ হয়ে পাপের জীবন যাপন করে ভ্রান্ত আকিদায় বিশ্বাসী হয় তো দুনিয়াতে সে অন্ধ আল্লাহকে আমা বলেছেন বেনামাজি অন্ধ বদ আকিদা যাদের ভ্রান্ত আকিদা তারা অন্ধ তাদেরকে আল্লাহ আমা বলেছেন যারা অসৎ চরিত্রের হারাম খায় তারা অন্ধ অমান কানাফি আজি আমা যারা দুনিয়াতে অন্ধ থাকবে দিন ইসলামের নূর থেকে জ্যোতি থেকে আলো থেকে ফাহফিল আখেরাতে আমা সে পরকালে অন্ধ হয়ে উঠবে জি এটাকে আমি ফিট করি সৌদি আরবে এসে কেউ যদি আন্ধা হয়ে থেকে যায় মানে এখানেও কানা হয়ে থেকে গেল দেখলো না ভালো কিছু নিয়ে যেতে পারলো না না তৌহিদ না সোননাথ না পাঁচক্ত নামাজ না এখান থেকে কোনো নেকি এখান থেকে হালাল রুজি ও হারাম জীবনযাপন করে আবার বাংলাদেশ ভারতে অন্য কোনো দেশে যেখানে যাওয়ার চলে গেল তহফিল আখরে তা তো সেখানে গিয়ে হেদায়ত নসিব হওয়ার সম্ভাবনা একেবারে কম নিরাশ হওয়া যাবে না কারণ আল্লাহ কাকে কখন হেদায়ত করে কিন্তু সাধারণত হেদায়ত আর নসিব হবে না সে অন্য জায়গায় গিয়ে অন্ধ থাকবে আল্লাহ যেন আপনাদের এমনটা না করেন এখান থেকে ভালো কিছু বেশি বেশি নিয়ে যাওয়ার তৌফিক দান করেন তৌহিদ সোননাথ নামাজের পাবন্দি এখানে যেভাবে জামাত হচ্ছে আজান একামত এমনকি নামাজও ঘরে ঘরে শোনা যাচ্ছে আজান একামতের মাঝখানে সময় দেওয়া হচ্ছে কখন আজান কখন একামত কখন কি সব কিছু জানা এখানে ইসলাম পালন করা সহজ আর ইসলামের বিরোধিতা করা কঠিন আর অন্য দেশে ইসলামের বিরোধিতা করা পাপ করা সহজ নেকি করা খুব কঠিন এ হচ্ছে পার্থক্য সৌদি আরব এবং অন্যান্য দেশের মাঝে এইটা পার্থক্য এখানে নেকির কাজ করা সহজ পাপ করা মুশকিল আর অন্য দেশে পাপ করা সহজ নেকি করা মুশকিল আল্লাহ যেন আমাদের হেফাজত করেন যে যেখানে মমিন ভাই বোনের আছে আল্লাহ যেন হেফাজত করেন তো কথা লম্বা না করে শুরু করি আমাদের সহিব খারির দার্স অধ্যায় নম্বর দুই হাদিস নম্বর আট এমা বখারি রাহমাহল্লা বলছেন আমাদের পর্ব চলছে ইমান সম্পর্কে আপনাদের মনে আছে যে দুটো আলোচনা হয়েছে ইমানের ওপর বা কিতাবল ইমান থেকে দুটো আলোচনা হয়েছে তৃতীয় আলোচনা আজকে কিতাবল ইমানের অধ্যায় নম্বর দুই এমাম বখারি রহমুল্লাহ বলছেন বাবুন মানে হাজা বাবুন এটি হচ্ছে একটি অধ্যায় এই অধ্যায় কি আছে বলছেন দোয়া ওকুম ইমান ওকুম তোমাদের দোয়া মানে তোমাদের ইমান দোয়া মানে হচ্ছে ইমান দোয়ার তাফসির করছেন যেটি সুরাফুর কানের আয়াত নম্বর সাতাত্তরে উল্লিখিত হয়েছে মহান আল্লাহ ইরশাদ করছেন তারপরে সে আয়াতটি উল্লেখ করেছিল কাউলিহি তালা কারণ মহান আল্লাহ ইরশাদ করেছেন কুল মা ইয়া বাউ বেকুম রব্বী হে নবী তুমি বলে দাও যে আমার রব তোমাদের কোনো পরোয়া করেন না বা পরোয়া করবেন না বল মা বেকুম রব্বি আমার রব আমার পালনকর্তা তোমাদের কোনো পরোয়া করেন না তোমরা ভালো হইলেই আল্লাহর কি লাভ করে দিলে আর তোমরা মন্দ হয়ে গেলে পাপ করলেই আল্লাহর কি ক্ষতি করলে আল্লাহর কি বিগড়ে দিলে কোনো পরোয়া করেন না মা বেকুম রব্বী সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি শেষদায় পড়ে থাকে তো আল্লাহর সার্বভৌমত্ব আর মালিকা নাই সামান্য কিছু এগিয়ে দিতে পারবে না আর সারা পৃথিবী যদি এক হয়ে যায় কুফুরির ওপর আল্লাহ দ্রোহিতার ওপর তাতে মা নাকাসা জালেকামিন মলকি সাইয়া আল্লাহর রাজত্বে আল্লাহ সার্বভৌমত্বে আল্লাহ মালিকা মানিকা সামান্য কিছু কমাতে পারবে না সুতরাং এটি একটি হাদিস যেদিকে গীত করলাম আল্লাহ কি বলছেন মা ইয়া বাবকুম নবী বলে দাও যে আমার রব তোমাদের পরোয়া করেন না কি বিষয় লাউলা দু আওকম তোমরা যদি তাকে না ডাকো দু হুকুমের কয়েকটি তফসির করা হয়েছে একটি তফসিরের তর্জমা করলাম দোয়া মানে ডাকা আহ্বান করা দোয়া মানে দোয়া করা দোয়া করা মানে আহ্বান করা তোমরা যদি রবকে না ডাকো রবের কাছে দোয়া না করো রবকে আহ্বান না করো তো মা ইয়া বাউ বেকুম রব্বি আমার রব কোনো বড় করেন না তোমরা ডাকলেই বা কি আর না ডাকলেই বা কি চাইলে আল্লাহর কোনো লাভ আছে তোমাদেরই লাভ আছে না চাইলে তোমাদেরই ক্ষতি আছে দোয়া এবাদত বন্দেগি না করলে তোমাদেরই ক্ষতি আছে আর করলে তোমাদেরই লাভ আছে মা ইয়া বাউ বেকুম রব্বি ফাকাদ কাজদাবতুম কিন্তু তোমরা মিথ্যা প্রতিপন্ন করেছ তোমরা আম্বিয়া রসুলগণের দাওয়াতকে দিন ইসলামকে মিথ্যা জ্ঞান করেছ বিশ্বাস করনি অস্বীকার করেছ ফাসাউফা এখন লেজামা সুতরাং আজাব তোমাদের জন্য আবশ্যক হয়ে পড়বে আজাব তোমাদেরকে পাকড়াও করবেই ফাসাউফা এখন লেজামা এই ছিল আয়াত একটি তফসির করলাম বাবন এই হচ্ছে অধ্যায় এটা সহি বখারির একটি নসখাই রয়েছে ইমাম বখারি রহমতুল্লাহ আল্লাহ যখন সহি বখারি লিখেন তার থেকে তার ছাত্র অনেক ছাত্ররা লিখেছে আমার ছাত্রদের কাছ থেকে তখন পাণ্ডুলিপির যুগ ছিল প্রেসের যুগ ছিল না হ্যাঁ ছাপার যুগ ছিল না হাতে লিখত মানুষ আব্বাসী আমলে প্রথম কাগজ শুরু হয় তার আগে তো কাগজও ছিল না মানুষ গাছের পাকল বাকলে লিখত <clears throat> গাছের বাকলে ছালে লিখত পাথরে এত বন্ধ করা আনাকুম জানাকুম কি করছে ওখানে একজন একটু বসেন তো আল্লাহর রস্তে দরজাটা খুলে বসেন এই দরজাটাই সেরে বসেন দরজাটাকে ধরে বসেন একজন যাতে কেউ বন্ধ করা এই না করতে পারে <clears throat> আল্লাহ হেদায়ত করে পরে আসা লোকদেরকে কি বলছিলাম জি এক সময় গাছের বা কলের ছালে লিখা হইতো লিখা হইতো চামড়াই লিখা হইতো পাথরে জি আলহামদুলিল্লাহ তারপরে কাগজ আসলো আব্বাসী খেলাফতের যুগে প্রথম কাগজ শুরু হইল বাগদাদ থেকে সুলহান বাগদাদের সভ্যতা হচ্ছে প্রাচীন সভ্যতা মুসলিমদের ইসলামিক সভ্যতা আর তারপরে কাগজে লেখা শুরু হলো কিন্তু প্রেস ছিল না হাতে লেখা হইতো পাণ্ডুলিপি বক্তুতা তো এতে লিখাতে অনেক সময় পার্থক্য হয়েছে কিছু কিছু জায়গায় পার্থক্য হয়ে গেছে হাদিসে আগে পরে হওয়া সম্ভাবনা রয়েছে সম্ভাবনা রয়েছে কোন একটা হাদিস লিখতে গিয়ে ছুটে যাওয়ার সম্ভাবনা আছে কম বেশি হতে পারে তারপরে কোন জায়গায় অধ্যায় আছে নেই কেউ হয়তো বাব লিখেছে কেউ লেখেনি এরকমটাও হয়েছে জি তো এগুলো এক একটি এক একজনের লেখাটাকে এক একটা নুসখা বলা হয় বেশ কিছু নুসখা রয়েছে সেই বখারির পাণ্ডুলিপির নুসখা কপি তো কোন এক কপি তো রয়েছে বাবুন মানে একটি অধ্যায় তার মানে এটি দ্বিতীয় নম্বর অধ্যায় কিন্তু অন্যান্য বেশ কিছু নুসখা বা কপি রয়েছে সেই বোখারি পাণ্ডুলিপির যেগুলোতে বাবুন শব্দটি নেই বাবুন শব্দ নেই যখন বাবন নেই তাহলে দোয়া ওকুম ইমান ওকুম এই কথাটির সম্পর্ক গত আলোচনার সাথে গত আলোচনা কি ছিল শেষখানে আব্বাস আল্লাহ আনহমা আব্বাস আব্বাস আল্লাহ আনহমা বলেছেন শির হাজা সুরায় আটচল্লিশের তফসির করতে বলেছেন যে আয়তে রয়েছে লেকুল্লিন যা নামিন মিনকুম শির আতাউমিন হাজা তোমাদের প্রত্যেকের জন্য শরীয়ত এবং আদর্শ পথ আমি প্রণয়ন করেছি নাজেল করেছি আল্লাহ বলছেন প্রত্যেক ওম্মতকে আল্লাহ শরীয়ত দিয়েছেন যাতে বিধিবিধান রয়েছে হুকুম আহকাম মিনহাজ একটা আদর্শ রয়েছে সেই আদর্শের পথিক হইতে হবে বা সেই আদর্শ গ্রহণ করতে হবে এর তফসির করতে গিয়ে শির আতুন এবং মিনহাজের তফসির করতে গিয়ে ইবিন আব্বাস রাজি আল্লাহ তালা সাহাবা ইকরামদের মধ্যে সবচেয়ে বড় মুফাসের হাবরুল ওম্মা এই ওম্মতের সবচেয়ে বড় মাম আলেম তিনি বলছেন সাবিলান ওয়াসন্নাতান তফসিরে বলেছিলাম যে এই তফসির করতে গিয়ে শব্দের আগে পরে করেছেন শির আতনের তফসির হচ্ছে সন্না আর মেনহাজ হচ্ছে সাবিল মেনহাজ মানে রাস্তা পথ আদর্শ পথ আর কি মতাদর্শ আর শির আতন মানে সন্না মানে তরিকা রসুল্লাহ সাল্লামের তরিকা হচ্ছে আমাদের জন্য অন্যান্য নবীদের আদর্শ পথ ছিল সেই উম্মতগুলির জন্য ছিল মৌলিক বিষয়গুলি এক ছিল কিন্তু খুঁটিনাটি বিভিন্ন শাখা প্রশাখা মশাইল প্রত্যেক মতের পৃথক পৃথক ছিল লেকুল্লিন যা নামে এরকম সিরাতমিন হাজা তাহলে এই আয়াতের তাফসির হয়ে গেল তারপরে এখানে বাপ টাপ নাই কি আছে দোয়া কম ইমান ওকুম তোমাদের দোয়া মানে হচ্ছে তোমাদের ইমান এটি কার উক্তি তাহলে আবদুল্লাহ বিন আব্বাস রাজি আল্লাহ তালা উক্তি তিনি তফসির করছেন একটি আয়তের তফসির হলো সুরামায়দার তারপরে সুরায় ফুরকানের আদম সাতাত্তরে তফসির করছেন দোয়া হুকুম ইমান হুকুম আল্লাহ যে করেন বলেছেন তোমাদের দোয়া মানে তোমাদের ইমান তাহলে আবদুল্লাহ বিন আব্বাস রাজি আল্লাহ তালা আনহমার মতে এখানে দোয়া মানে দোয়া নয় যে দোয়া হচ্ছে আর দোয়া হলে বা দোয়া হচ্ছে একটি গুরুত্বপূর্ণ এবাদত বা মুখ্য এবাদত যেমন সহি মুসলিমের হাদিসে রয়েছে তিরমিজিতে রয়েছে আর দোয়া মুখুল এবাদত দোয়া হচ্ছে এবাদতের মগজ যদিও হাদিসা সনদিক দিতে দুর্বল আর সই হচ্ছে আর দোয়া ও হোয়াল এবাদত দোয়া এটাই হচ্ছে আসল এবাদত মূল এবাদত সমস্ত এবাদত বন্দীর উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে ডাকা আল্লাহকে স্মরণ করা তার প্রতি বিশ্বাস রেখে তো দোয়ার তাফসির তাহলে একটা হয়ে গেল দোয়া যেটা আগে বললাম আর ইবিন আব্বাস আল্লাহ তানু তাফসির করতে কি বলছেন দোয়া মানে হচ্ছে ইমান দোয়া মানে কি ইমান বিশ্বাস জি হ্যাঁ ভাব অর্থ এগুলি জি দোয়ার মানে হচ্ছে ইমান বিশ্বাস এবং স্বীকৃতি দোয়ার ইমান মানে বলেছিলাম এর আগে আলোচনায় একদল বলছে ইমান মানে শুধু বিশ্বাস শাব্দিক অর্থ আর কি শাব্দিক অর্থ আবিদানিক অর্থ আরেক দল বলছেন না বিশ্বাসের সাথে স্বীকৃতি স্বীকার একরার যেমন ইবনে তেমিয়া রহমা বলেছেন তো এটাই বেশি সূক্ষ্ম কারণ শুধু বিশ্বাস করলে হয় না বিশ্বাসের সাথে যদি স্বীকৃতি না দান করেন তাহলে আপনি মমিন না ইমান হইল না আপনার জি তো দোয়া মানে তাহলে দ্বিতীয় হয়ে গেল কি ইমান বিশ্বাস তাহলে এখানে আয়াতের তফসির কি হয়ে যাবে এখন কলমা বেকুম রব্বি হে নবী তুমি বলে দাও যে তোমাদের রব তোমাদের পালন কর্তা আল্লাহ রব্বুল আলমিন কোন পরোয়া করেন না তোমাদের লাউলা দোয়া হুকুম মানে লাউলা ইমান হুকুম তোমরা যদি ইমান না নিয়ে আসো তোমাদের ইমান যদি নাও থাকে আল্লাহ কি পরোয়া করে তোমাদের কি পরোয়া করে কোন বললে ধ্বংস কোন বলে সৃষ্টি করেছেন হ্যাঁ আল্লাহ তো এহসান করেছেন আপনার উপর আমার উপর যে আমাকে আপনাকে বানু আদম করেছেন আদম সন্তান করেছেন মানুষ রূপে সৃষ্টি করেছেন ইমান ইসলামের তৌফিক দিয়েছেন মুসলিম ঘরে পয়দা করেছেন সমস্ত হেসান আল্লাহ রাবুল আলমিনের এমন নুনা আলাই কানাসলাম নবী তোমার কাছে লোকেরা এসে এহসানের কথা উল্লেখ করে খোটা দেয় যে আমরা তো খুব ইয়ারসুল আল্লাহ আপনার পাশে দাঁড়িয়েছি আপনার আপনার আপনার প্রতি ইমান নিয়ে এসেছি আমরা ইসলাম কবুল করেছি কি বড় এহসান করেছ এমন নুন আলাই কানাসলাম হে নবী তোমার কাছে এসে এহসান জিতলায় অর্থাৎ খোটা দিয়ে থাকে বলে থাকে যে বড় অনুগ্রহ করেছে অনুগ্রহ প্রকাশ করে যে ইয়া রসুল আল্লাহ আমরা তো আপনার এত হিতাকাঙ্ক্ষী অন্যরা তো নয় আসলাম আলাই ইসলাম আল্লাহ বলছেন যে নবী বলে ওদেরকে যে তোমরা তোমাদের ইমান ইসলামের এহসানের কথা উল্লেখ করিও না এই বলে গোটা দিও না এটা তোমাদের কোনো এহসান হয়নি বালিল্লাহ এমন আলাইকুম বরং আল্লাহ তোমাদের উপর অনুগ্রহ এহসান করেছেন আন হাদা কুমলিক ইমান যে তোমাদেরকে ইমানের দিকে হেদায়ত করেছেন তোমাদের অন্তরটাকে ইমান ইসলামের দিকে না ফিরালে তোমাদের ঘর থেকে নাস্তিক বেরিয়ে চলে যাচ্ছে তোমাদের সমাজ থেকে বেদিন বেরিয়ে চলে যাচ্ছে তোমাদের মায়ের পেটের ভাই কাফের হয়ে চলে যাচ্ছে তোমাদের মায়ের পেটের ভাই আরামে ডুবে যাচ্ছে তোমাকে আল্লাহ এহসান করেছেন আর কি তুই এহসান করেছো তুমি তো কি বলছিলাম দোয়া মানে হচ্ছে তাহলে দোয়া না হয় ইমান দুটোই এখানে দোয়ার মানে ইমান হয় এই কথা প্রমাণ করতে চাইলেন এমাম বখর রহমতুল্লাহ এ বলে কি বলতে চাইছেন এমাম বখর রহমতুল্লাহ বলতে চাইছেন যে দোয়া একটি আমল হ্যাঁ দোয়া একটি আমল আর দোয়া বলে আল্লাহ ইমান উদ্দেশ্য করেছেন লাউলা দোয়া হুকুম মানে লাউলা ইমান হুকুম তাহলে বোঝা গেল যে ইমানের অন্তর্ভুক্ত হচ্ছে দোয়া হ্যাঁ ইমান অন্তর্ভুক্ত হচ্ছে দোয়া ইমানের মধ্যে যখন সামিল দোয়া আর দোয়া হচ্ছে আমল তাহলে আমলটা ইমানের অন্তর্ভুক্ত আমল ইমান থেকে ভিন্ন নয় এটা বলে খণ্ডন করতে চাইলেন রদ করতে চাইলেন জবাব দিতে চাইলেন মুরজিয়াদের সে মুরজিয়াতুল আকিদা আকিদার মুরজিয়া হোক অথবা মুরজিয়াতুল ফোকাহা ফিখের মুরজিয়া হোক যারা আমলের গুরুত্বকে লেস হালকা করে দিচ্ছে যাদের কাছে আমলের গুরুত্ব নেই একেবারে নেই আর না হলে কিছু আছে এইরকম মুসলিম সমাজের যারা আমলে অনেক ত্রুটি রাখে আর ইমান ইসলামের দাবি করে জান্নাতে যাওয়ার আশা করে বসে আছে তাদের খণ্ডটা আমল ছাড়া ইমান সম্পূর্ণ হয় না আমল ছাড়া ইমান সম্পূর্ণ হয় না ইমানের মৌলিক বিষয় যদি একটা গাছের শেকড় হয় জড় হয় কাণ্ড হয় তাহলে আমলগুলি হচ্ছে ডালপালা শাখা প্রশাখা আর পাতা একটি গাছ শুধু কাণ্ড থাকলে সেটাকে কেউ গাছ বলবেন না শুধু শেকড় আছে একটা গাছের আর কিছুই নেই আপনারা ওটাকে গাছ বলবেন না ঠিক ওই রকমই যে ব্যক্তি বলবে যে ইমান মানে শুধু বিশ্বাস করা আর আমল ইমানের বাইরে গোমরা জি তৃতীয় তাস্সির দোয়ার করা হয়েছে দোয়া মানে হচ্ছে ডাকা দোয়ার শব্দ অর্থ কি ডাকা আহ্বান করা তো আম্বিয়া রসুলগণ মানব জাতিকে আহ্বান করেছেন না দাওয়াত দিয়েছেন না তো এটা দাওয়া ইলাল্লাহ আল্লাহর দিকে আহ্বান তাহলে তফসির অন্যরকম হয়ে যাবে কোল মায়া বেকুম রব্বি হে নবী বলে দাও যে আমাররাও তোমাদের কোনো পরোয়াই করেন না পরোয়াই করেন না বাবা পরোয়াই করবেন না লৌলা দুয়া আহকুম তোমাদেরকে আম্বিয়া রসুলগণের মাধ্যমে হকের দিকে আহ্বান যদি না করা হইত হকের দিকে আহ্বান করা হয়েছে কিন্তু তোমরা ফাঁকাত কাজাবতুম আম্বিয়া রসুলগণকে মিথ্যা জ্ঞান করেছ অস্বীকার করেছো তাদের কথা অবিশ্বাস করেছে মিথ্যা মনে করেছে ফাঁসাফাইয়া কোন লেজামা সুতরাং অবশ্যই তোমাদের ওপর আজাব আপতিত হবে আল্লাহ আল্লাহ এই তিন রকম ইবিন হাজার রহমতুল্লাহ আলী ফতুল বাড়িতে সহি ভাষ্যে এই দোয়া হুকুমের তিনটি তফসির করেছে রসুলদের দাওয়াত দোয়া মানে আল্লাহর কাছে দোয়া করা বান্দার দোয়া এবাদত যেটি আমল আর দোয়া মানে হচ্ছে ইবনা আব্বাস রাজি আল্লাহ তালা নহর তফসির হচ্ছে ইমান তাই বলছেন তারপরে অমান আর দুয়া ইমান আবেধানিক অর্থ দুয়ার হচ্ছে ইমান আসল দোয়া মানে হচ্ছে ইমান তারপরে আমরা হাদিস আসি সরাসরি সাহাবি আবদুল্লাহ বিন ওমর রাজি আল্লাহ আনহমা বলছেন যে কালা রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম রসুল্লাহ বলেছেন বনিয়াল ইসলাম আলা খামসিন ইসলামের ভিত্তি স্থাপিত হয়েছে পাঁচটি বিষয়ের ওপর পাঁচটি বিষয়ের ওপর প্রথম হচ্ছে শাহাদাতে আল্লাহ ইলাহ প্রদান করা আর মোহাম্মদ আল্লাহ রসুল কথার সাক্ষ্য প্রদান করা এগুলোকে কি বলা হয় এগুলো কি বলা হয় ইসলামের খুঁটি বা স্তম্ভ বলা হয় আর কানে ইসলাম হ্যাঁ ইসলামের পিলার বা স্তম্ভ বা খুঁটি বলা হয় তো আর কানে ইসলাম কয়টি পাঁচটি এর দলিল হচ্ছে রসুরামের এই প্রসিদ্ধ হাদিস জি হ্যাঁ প্রথম হচ্ছে কি হ্যাঁ, দুটি বাক্যের শাহাদাত বা সাক্ষ্য প্রদান করা হয় বলবেন কালেমা তাই এবার সাক্ষ্য প্রদান করা শুধু কালিমা বলবেন না এটা দেশীয় কথা এটা ইসলামিক কথা নয় বলবেন যে তাই এবার সাক্ষ্য প্রদান করা আর কালেমা তাই দুটো বাক্য আছে ঠিক আছে আর না হলে বলবেন যে দুটো কথার সাক্ষ্য প্রদান করা একটা কথা হচ্ছে আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই এ কথার সাক্ষী দেবেন আপনি আর মোহাম্মদুন রসুল্লাহ মোহাম্মদ আল্লাহর প্রেরিত রসুল এ কথার সাক্ষ্য প্রদান করবেন জি হ্যাঁ সেটা আপনি আসাদু আল্লাহ আসাদ মোহাম্মদ রসুল্লাহ বলে বলেন বা আসাদু আল্লাহ আসাদু আন্না মোহাম্মদ আব্দুহ হুই বলেন আর সেটা লাইলাহ ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ বলেন আপনি উজ্জ করে বলেন সবটাই জায়েজ এই ক্ষেত্রে ভারত বাংলাদেশে কিছু চরমপন্থী আছে বেশি চরমপন্থী থেকে সাবধান তারা এরকম চরমপন্থী তারা খুব বেশি চরমপন্থী আর তাদের আসলে জ্ঞানটা অত্যন্ত সীমিত সহি আকিদার দাবিদার কিন্তু সহি আকিদাকে সংরক্ষণ করতে পারেনি সহি আকিদা বড় বড় আলামা আইম্মা থেকে নিতে পারে শিখতে পারেনি এরা পড়াশোনা কম করে হ্যাঁ, এলএম কম রেখে কথা বেশি বলে যার ফলে এই গুমরাহের শিকার মোহাম্মদ যাবে না এরকম কথা হয়ে যাবে যে কথা জাহেল আলাদা একটা জুমলা হ্যাঁ, জুমলা তাম্মা পূর্ণ একটি বাক্য আর মোহাম্মদ রসুল্লাহ মোহাম্মদুর মুমতেদা রসুল্লাহ রসুল মোজাব আল্লাহ মোজা ফেলে আর একটা জুমলা জি আমরা কত কথা উজ্জ করে বলছি বলি না কি খাবেন না আমি খাবো না শুধু না বললেন বুঝতে পারেন না মানুষ বুঝছে না বুঝছে না বুঝছে তো কেন লাইয়াহেল মাহমুদুর সাহেব বলা যাবে না হ্যাঁ, তাহলে সৌদি আরবের ফ্লাগে যে লাই মোহাম্মদ রসুল্লাহ তাহলে সৌদি আরবের ওলামারাও বুঝে না যে এতদিন ধরে লাইয়া মোহাম্মদ রসুল্লাহ ফ্লাগ হ্যাঁ এই দেশে চলছে আউজবিল্লা জাহিলদের কথা মুরক্ষদের কথা যতই বড় বড় বক্তব্য শোনাক আর অনেক সহি কথাই বলুক কিন্তু এদের বিভ্রান্তি আছে বিভ্রান্তি থেকে সাবধান এরকম চরম পন্থা অবলম্বন করবে না আর আরেকটা হচ্ছে শিথিলপন্থীদের দল শিথিলপন্থা সেটা হচ্ছে লাইলাহ মোহাম্মদ রসুল্লাহ জিকির পাঠি লাইলাহারও জিকির করে আর মোহাম্মদ রসুল্লাহরও জিকির করে এরা আর এক গুমরা আর এক গর্তের আর এক গর্তের লোক এদের থেকেও সাবধান এদের থেকেও এই বদ আকিদা থেকেও মুসলিম ভাই বোনদেরকে পাক করতে হবে জিকির কার আল্লাহর সুতরাং জিকির হবে লাহ এটা অসম্পূর্ণ জিকির হবে না ইল্লাল্লাহ শুধু জিকির হবে না জাহেল কারণ জিকির হচ্ছে এবাদত আর আল্লাহর হুকুম আল্লাহর হুকুম আগে আপনারা পালন করছেন না প্রথম কে পালন করেছে প্রথম কে পালন করেছে স্বয়ং রসুল্লাহ কানা কলুকাল তার চরিত্রই ছিল কোরআন তার মানে আগে তিনি কোরআনের বাস্তবায়ন করেছেন আর তারপরে সাহাবিদেরকে শিখিয়েছেন ঠিক না তাহলে ইল্লাহর জিকির যদি ইসলামে থাকে তাহলে আগে রসুল্লাহ আল্লাহর জিকির করবেন না একদিন তো করে দেখাবেন তারপরে আপনার ভারত উপমহাদেশে আল্লাহর জিকির আছে আল্লাহর জিকির যদি ইসলামে থেকে থাকে তো রসুল্লাহ বা সাহাবিরা করবেন না কেউ না তো জীবনে থেকেও করেন না হুহুর যদি জিকির থাকে অথবা ফাঁস আনফাসের জিকির থাকে আর লতিফার জিকির থাকে তো করে দেখাবেন না রসুল্লাহ এ অধিকার কে দিল আপনাদের মুরব্বীদেরকে এই ভণ্ডদেরকে বুজুর্গদেরকে হ্যাঁ জি হ্যাঁ আল্লাহ হেদায়ত কর এবং তাদের গুমরাহি থেকে আল্লাহ মানব জাতিকে মুসলিম ভাই বোনদেরকে রক্ষা করেন জি হ্যাঁ এই গুমরাহি থেকে সাবধান আর এদিকে চরমপন্থা এটিও বাড়াবাড়ি আর এটা গুমরাহি সেখান থেকেও সাবধান মধ্যম পন্থা অবলম্বন করবেন সবকিছুর ক্ষেত্রে কোরআন সন্না যেইভাবে সাহাবারা বুঝেছেন তাবেইনরা বুঝেছেন ওইভাবে বোঝার চেষ্টা করবে ফাইন আমান ইসলাম আমান তুম্বেক তাদের মতো আপনার ইমান ইসলাম তহিদ জিকির হ্যাঁ সবকিছুই হবে সুতরাং বাড়াবাড়ি করবেন না কি বলছিলাম আরকান ইসলামের প্রথম হচ্ছে তাহলে কি বলবেন দুটো কথার সাক্ষ্য দেওয়া বা কালেমা তাইবার সাক্ষ্য প্রদান করা আর মোহাম্মদ শাহাদ দান করা কায়েম করা দুই নম্বর হচ্ছে কায়েম করা কায়েম করা মানে কি আদায় করা যে দুইবার একবার তো আদায় জুমা পড়ছে ও তো নামাজ পড়ছে এখানে সলাৎ বলতে কি বোঝানো হয়েছে সলাতে মাফরুজা ফরোজ পাঁচ অক্ত সলাত আদায় করা সলাৎ সলাৎ কায়েম করা মানে পাঁচ অক্ট সলাত আদায় করা যে চার পড়ছে সে সলাদ কায়েম করে না যে নিজের খেয়াল খুশি মাঝে মাঝে চার মাঝে মাঝে তিন মাঝে মাঝে দুই মাঝে মাঝে আরো বেশি তাহাজুদ সে সলাদ কায়েম করে না সলাদ কায়েম ওই ব্যক্তি করছে যেই ব্যক্তি পাঁচ অক্ত অবশ্যই পড়ছে সতেরো রাখা আর তারপরে তার সুন্নত নফল যতটা পারে করছে জি করলে ভালো না করলে সে জাহান্নামে যাবে না সোজা কথা কিন্তু ওই ব্যক্তি জাহান নামে যাবে যে অনেক তাহাজুদ পড়ে অনেক তারাবি পড়েছে অনেক কিছু নফল করেছে করছে কিন্তু ফজর নামাজ পড়ে না অথবা আসর পড়ে না অথবা কোনো নামাজ পড়ে না মাঝে মধ্যে ছেড়ে দেয় জাহান নামে যাবে সে তো সলাদ কায়েম করা মানে খামসো সলাওয়াতিন আর সতেরো রাকাত পাঁচ অক্ত সলাত আর সতেরো রাখাত এটা হচ্ছে কায়েম করতেই হবে এটা হচ্ছে ইসলামের পিলার ওর মধ্যে জুমা এবং জামাতও আছে জুমা এবং জামাত জুম্মা পড়তে হবে হ্যাঁ যদি আপনার জুম্মা ফরজ হয়ে থাকে আপনার কোনো ছাড় না থাকে শরীয়তি আর জামাতে সলাত আদি করতে হবে পুরুষ মানুষকে এই জুমা জামাত দুটো বলবেন না একা পড়লেও হবে না পুরুষ মানুষ আর জুমা ছাড়লে হবে না পাঁচ অক্ট সালাদ আর জুমা এবং জামাত যেই ব্যক্তি পড়ে সেই ব্যক্তি ই সলাদ তার ইসলামের দ্বিতীয় পিলার ঠিক আছে ওই তাউজ জাকাত জাকার প্রদান করে জাকাত দেয় জাকাতের বিস্তারিত বিধিবিধান এখানে বলবো না জাকাত দিতে হবে জি পাঁচ রকমের সম্পদে জাকাত দিতে হবে জি হ্যাঁ কিছু সম্পদ আছে হ্যাঁ, যেগুলোতে বা অধিকাংশ সম্পদ আছে যেগুলোতে বছরে একবার জাকাত তাই না বছরে একবার জাকাত কিন্তু খাদ্যদ্রব্য যেগুলি শস্য হ্যাঁ ফল শস্য এগুলোতে হ্যাঁ এগুলোতে বছরে এগুলোতে যখন কেটে নিয়ে আসবেন সুরাতুল আনাম আল্লাহ হাক্কা হাসাদেহি খাদ্যদ্রব্য ফল আর শস্য এগুলি তুমি হক আদায় করো মানে জাকাত দাও ইয়মা দেহি যেদিন কেটে মেরে নিয়ে আসবে কাটা মারা হইল হ্যাঁ ফল পাড়া হইল খেজুর পাড়া হইল তারপরে আপনি কি করবেন জাকাত দিয়ে দিবেন আর তারপরে জাকাতটা করি মিসকিনে বিতরণ করবেন আর আপনি বাকিটা উঠাইবেন আপনার ঘরে ধান মারা হইল গম মারা হইল হ্যাঁ বুট মারা হইল আপনি আগে জাকাত বের করে দেন আর তারপরে ঘরে উঠান বাকিটা উঠিয়ে নিলেন পরে জাকাত দেবো চলবে না এও হাসাদে ফসল আমাদের দেশের জমিতে অধিকাংশ জমিতে দুই ফসল হয় ঠিক না মনে হচ্ছে আপনাদের কিছু জানাই নেই কিছু কিন্তু আমরা এমন জমি দেখেছি কারণ আমরা উঁচা এলাকার লোক মোটামুটি এমন ডুবা এলাকার লোক না ডুবা এলাকার লোক বলবে যে আমরা তো একটাই ফসল খাই বছরে একটাই ফসল বেচারারা পায় কিন্তু উঁচা এলাকার লোক তিন ফসল হয় তিন ফসল হয় তিন ফসল হয় তাহলে তিনবার যদি ফসল একটা জমি তো তিনবার জাকাত দিতে হবে আপনাকে যতবার মারবেন ততবার জাকাত দিতে হবে আপনাকে জাকাত হচ্ছে ইসলামের কয় নম্বর পিলার তিন নম্বর ভালো করে মুখস্থ করেন কত নম্বর তিন নম্বর চার নম্বরে হচ্ছে সিয়াম কিন্তু এই হাদিসে সিয়ামের আগে হজকে করা হয়েছে এটা বর্ণনাকারীর পক্ষ থেকে হয়েছে আগে পরে অসুবিধা নেই ক্ষেত্রে তার মানে আগে পরে কেউ যদি করে তো নাজাইজ কেউ করলো না কিন্তু আর এটা যেন না হয় যে আগে পরে করতে গিয়ে গুরুত্বটা কমিয়ে দেবে হ্যাঁ অর্থাৎ হজের গুরুত্ব রোজার উপর শ্যামের উপর বেশি দিয়ে দিবে এটা চলবে না হজের চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে বেশি শ্যাম আর তারপরে হজ এটা স্পষ্ট বুঝতে পারছেন হজ জীবনে একবার ফরজ কিন্তু শ্যাম প্রতি বছরে শ্যাম রমজান রমজান মাসের শ্যাম শ্যাম বলতে এখানে সিয়াম রমাদান এই জন্য রমজান বলা হয়েছে অসম রমাদান সিয়াম অথবা সম দুটি হচ্ছে আরবি যেটাকে ফার্সিতে উর্দুতে বাংলাতে আমরা রোজা বলে থাকি না জায়জ না হইলেও রোজা না বলে যদি সিয়াম সম বলেন এটাই শ্রেয় ভালো এই হাদিস ইমাম বখারি রহমাউল্লাহ নিয়ে আসলেন ইমানের অধ্যায়গুলিতে নিয়ে এসে কি বুঝাইতে চাইছেন এটা হচ্ছে আসলে সহি বখারিতে শিখার বিষয় হাদিস তো অন্য কিতাব থেকে হাদিস পড়লে এইরকম ব্যাখ্যা হয়তো করবো আমি কিন্তু এখানে যেটা অতিরিক্ত শিখতে হবে সেটা হচ্ছে যে ইমাম বোখারি ইমানের চ্যাপ্টারে ইমানের পর্বে বনিয়াল ইসলাম আলা খামসিন এই হাদিস ইসলামের পাঁচটি আরকানের কথা কেন নিয়ে আসলেন কে বলবেন যে বলবেন হাত তুলবেন প্রথমে শাহাদাতের কথা আছে শাহাদিত চলেন ঠিক আছে আর আর কোন জি আর কোন সংযোজন শেয়ার অংশগ্রহণ কেউ নেই হ্যাঁ এগুলো হচ্ছে ইমানের ইমানের শাখা প্রশাখা এগুলো হচ্ছে ইমানের শাখা প্রশাখা এর চাইতে আরো বেশি অতিরিক্ত কথা বুঝাইতে চেয়েছেন যেটা আসলে খণ্ডন করতে চেয়েছেন গোমরা ফিরকাদের এটা বলতে হবে যেসব গোমরা ফিরকাদের কথা আলোচনা করেছে তার মধ্যে একটা হচ্ছে খারিজি ফিরকা খাওয়ারের আর একটা মোতাজিলা আরেকটা হচ্ছে মুরজিয়া হ্যাঁ কার্রামিয়া এগুলোর কথা আলোচনা করেছি কিন্তু ইমানের ক্ষেত্রে যেগুলো গোমরা হয়েছে ফিরকা আর একটা হচ্ছে আহলে সোনাতাল জামাত তো মুরজিয়াদের কাছে আমল ইমানের অন্তর্ভুক্ত নয় আমল ইমানের অন্তর্ভুক্ত নয় আমল বাইরে আমল বাইরে আমল কেউ না করলেও সে মুসলিম থাকবে মমিন থাকবে এটা হচ্ছে মুরজিয়া গোমরাদের আকিদা আজকাল বর্তমান যেসব মুসলিমরা নামাজ পড়েন না আর ইমান ইসলামের দাবিদার তারাও কিন্তু মুরজি আমি তাদেরকে মুরজিয়াই বলি এরা হচ্ছে নব্য মুরজিয়া আমল নাই হারামে ডুবে আছে আর মনে হচ্ছে আমি তো মুসলিম একদিন তো জান্নাত পাবো বুঝা গেছে এরা মুরজিয়া আসলে পুরোনো যুগের মুরজিয়া তারা পড়াশোনা করে মুরজিয়া ছিল আর এরা হলো মূর্খ জাহেল মুরজিয়া জি তো কি বলছিলাম মুরজিয়াদের বদাকিদার খণ্ডন করতে চেয়েছেন যে দেখো ইসলাম প্রথম কথা ইসলাম ইমান দিন তিনটি একই জিনিস এটা বুঝতে হবে আপনাকে দিন মানে ইসলাম আর যেটা ইসলাম সেটা ইমান ঠিক না আলোচনা করেছি ইসলাম আর ইমানে পার্থক্য বলতে গিয়ে যে প্রসিদ্ধ কথাটি বলেছি যখন শুধু ইসলাম বলবো তখন তার মধ্যে ইসলাম যেমন আসবে তেমন ইমানও চলে আসবে ঠিক আছে না যখন ইমানের কথা বলবো তখন ইমানও আসবে তার মধ্যে আর ইসলামও তার মধ্যে আসবে তাহলে ইমান ইসলাম আর ইন্নাদিন আইন্দাল্লাহে আল ইসলাম আল্লাহর নিকট একমাত্র দিন হচ্ছে স্বীকৃত দিন মনোনীত দিন হচ্ছে ইসলাম তাহলে দিন হচ্ছে ইসলাম তাহলে তিনটি শব্দ মনে রাখবেন যখন দিন বলবো তখন ইসলাম আর দিন বলবো তখন ইমান সুতরাং দিন ইমান ইসলাম তিনটি নাম একই বিষয়ের হ্যাঁ একই বিষয়ের যখন বনিয়াল ইসলাম ইসলামের বুনিয়াদ পাঁচটি বিষয়ের ওপর রয়েছে মানে ইসলামের আরকান পাঁচটি আর ইসলামী হচ্ছে ইমান তাহলে বোঝা গেল আর এগুলো হচ্ছে আমল সলাত আদায় করা হচ্ছে কি শারীরিক দৈহিক আমল এবাদতে বাদানি জাকাত প্রদান করা হচ্ছে এবাদতে মালি আর্থিক এবাদত হজ করা আর্থিক তার সাথে সাথে হচ্ছে দৈহিক এবাদত শ্যামে রমজান হচ্ছে শারীরিক দৈহিক এবাদত হ্যাঁ? ক্ষুধার্ত পিপাসিত থেকে আপনি এবাদত করছেন লাহ শাহাদ দিচ্ছেন মোহাম্মদ রসুল্লাহ শাহাদ দিচ্ছেন ওইটা এবাদতে লেসানি কৌলি বাচনিক এবাদত জি এই সবগুলি হচ্ছে আমল কিন্তু হয় জবানের আমল না হয় অঙ্গ প্রত্যঙ্গের আমল দাঁড়াইলেন রুকু গেলেন সেজদা করলেন বসলেন হ্যাঁ সালাম ফিরলেন এগুলো হচ্ছে আমল তারপরে আপনি শ্যাম পালন করছেন আমল হজ করছেন আমল আমলগুলিকে কি বলা হলো ইসলাম আর যেটা ইসলাম সেটা হচ্ছে ইমান জি বুঝতে পারছেন এবারে সুতরাং ইসলামের এইসব আমল ছাড়া ইমানের কল্পনা করা যায় না জি হ্যাঁ আমল অবশ্যই লাগবে কিন্তু আমলে ঘাটতি হইলে ইমান পুরোপুরি নষ্ট হয়ে যায় না যেটা খারেজিদের মতবাদ খারেজিদের মতবাদ কি যদি একটা কাবিরা গোনা করে মানে একটা ফরজ ত্যাগ করে অথবা একটা হারামে লিপ্ত হয় তাহলে সে কি হয়ে গেল ইসলাম থেকে বহিষ্কার হয়ে গেল বড় কাফের হয়ে গেল ওরা আর এক গর্তে গিয়ে পড়েছে মর্জিয়া এক গর্তে হ্যাঁ আমলের কোনো গুরুত্ব নেই আর খারেজিরা আমলের ক্ষেত্রে চরম অবলম্বন করতে গিয়ে আর এক গর্তে গিয়ে গুমরা হয়ে পড়েছে সেরাতে মোস্তাকিম থেকে কি হয়েছে তারা দূরে চলে গেছে চলেন তারপরে আরেকটি অধ্যায় দেখা যায় দেখা যাক এই অধ্যায় অধ্যায় নম্বর তিন বলছেন বাবু অমুর ইমান এই অধ্যায় হচ্ছে ইমানের বিষয় সমূহ সম্পর্কে অমর আমরের বহু বচন অমর হচ্ছে আমরের বহু বচন আমরণ মানে কি কে বলবেন যে বলবেন হাত তুলেন আমর মানে কি আদেশ কে বলছে এটা আমার মানে আদেশ নির্দেশ একটা অর্থ আর আমার মানে কাজও আমার মানে কাজ আমের জামা যখন আওয়ামের হবে তখন ওর মানে হচ্ছে নির্দেশ আদেশ জি আর যখন আমরের জামা অমুর হবে ওয়াইল আল্লাহ তুরজাউল অমুর তখন অমুর মানে হচ্ছে আদেশ নয় তখন তার মানে হচ্ছে কার্যাবলী কার্যক্রম জি তো এখানে অমরুল ইমান ব্যবহার হয়েছে তার মানে এখানে আদেশ নির্দেশের অর্থে না কি আছে কাজকর্মের অর্থে রয়েছে বিষয়সমূহ বিষয়সমূহগুলি কাজকর্ম হ্যাঁ কার্যাবলী ইমানের কার্যাবলী বা ইমানের বিষয়সমূহ ইমানের বিষয়সমূহ তার ইমান শুধু একটি বিষয়ের নাম না যে বিশ্বাস করলেন ইমান হয়ে গেল ইমানের মধ্যে বেশ কিছু বিষয় রয়েছে কোরআনের সুরা বাকার আয়াত এবং সুরায় মোমেনুনের আয়াত দিয়ে প্রমাণ করছেন ইমাম বুখারি রাহমুল্লাহ তিনি বলছেন বাবু অমরুল ইমান এই অধ্যায় হচ্ছে ইমানের বিষয় সমূহ সম্পর্কে ওকৌরুল্লাহ আজাল্লাহ আর মহান আল্লাহর এই বাণীর তফসির ওকৌরুল্লাহ আজাল মানে ও তফসির ও কৌরুল্লাহ আজাল্লাহ মহান আল্লাহর এই বাণীর তফসির ইমাম বখরি রহমতুল্লাহ আলাই যেন এ আয়াতের তফসির করতে চাইছেন কি লাইসাল বিররা আন্তু আল্লু অজু ওয়াজুহাকুম কিবাল আল মাশরিক ওয়াল মাগরিব নেকি বা সৎ কাজ এর নাম নয় যে তোমরা মুখ ফিরাবে তোমাদের মুখমণ্ডল ফিরাবে বা চেহারা ফিরাবে পূর্ব দিকে এবং পশ্চিম দিকে পূর্ব দিকে মুখ করে তোমাদের সালাত হইলো এবাদত হইলো না পশ্চিম দিকে হইলো এইটা বড় নেকির বিষয় নয় বরং আল্লাহ যেটা হুকুম করবে ওইটাই করতে হবে এটা হচ্ছে উদ্দেশ্য কেন এই কথা বলা হয়েছে রসুল্লাহ সাল্লাম যখন মদিনা আসলেন তখন কি করেছিলেন প্রথমে সে হ্যাঁ ষোলো সতেরো মাস বাইতুল মুকাদ্দাসকে সামনে রেখে সলাত আদায় করেছিলেন যখন বাইতুল মুকাদ্দাসকে সামনে করে সলাত আদায় ষোলো সতেরো মাস তখন পেছন দিকে পড়ে গেল কি কাবা বাইতুল্লাহ জি মক্কায় থাকা আব্দুল আব্বাস রাজি আল্লাহ তালা নহমার তফসির হচ্ছে যে মক্কায় থাকাকালীন এমন ভাবে সলাত আদায় করতেন যে কাবাটাও সামনে থাকে আর বাইতুল মোকাদ্দাসও সামনে থাকে তাহলে রুকনে আমানির দিক থেকে যদি সলাত আদায় রুখ আমানি আর হাজরে আসাদ ওই দিকটা থেকে যদি সলাত আদায় করা যায় কাবা সামনে রেখে তো কাবাও সামনে থাকবে আর কি সামনে থাকবে বাইতুল মোকাদ্দাস যে উত্তর দিকে আছে হ্যাঁ মদিনার দিকে মদিনা তারপরে উত্তর দিক আর তারপরে বাইতুল মোকাদ্দাস উত্তর দিকে তাহলে ওটাও ঠিক থাকলো তাহলে দুটোই আল্লাহর ঘর সামনে থাকলো এইভাবে মদিনা আসার পরে এটা তো অসম্ভব হয়ে পড়লো যদি বাইতুল মোকাদ্দাস সামনে করা যাচ্ছে তো কাবা পেছনে আর কাবা সামনে করা যাচ্ছে বাইতুল মোকাদ্দাস পিছনে তখন রসুল উল্লাহ সাল্লামের কাছে ওহি আসলো যে তুমি এখানে যেহেতু প্রতিবেশী সব ইয়াহুদিরা আছে আর ইয়াহুদিরা খুশি হবে যদি বাইতুল মোকাদ্দাস এদেরকে এর মাধ্যমে ইসলামের দিকে আকৃষ্ট করা সম্ভব হবে এই হচ্ছে হেকমত কিন্তু তত্ত্ব আল্লাহ বললেন যে কাবাটা পেছনে থাক এখন কি করো বাইতুল মুকাদ্দাসকে সামনে করে সলাত আদায় করে ষোলো সতেরো মাস করলেন তারপরে মনটা কিন্তু নবী সাল্লামের বোস ছিল না এরকম ভালো লাগছিল না কিন্তু আল্লাহর হুকুম আল্লাহর ঘর বাইতুল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ ঘর সবচেয়ে প্রাচীন ঘর ইন্না ওয়ালা বাইতু ওদিয়াল ইন্না সেই ঘর সামনে করে সলাত আদি করবো যখন তখন আকাশ পানি চেয়ে দেখতেন ওহির অপেক্ষা করতেন যে কখন জিবরাইল আসছে কখন জিবরাইল হয়তো আসছে আর এসে বলবে যে কাবাকে সামনে করে সলাত আদায় করো ওই চলে আসলো সাড়ে ষোলো মাস পর আসলো এই জন্য হাদিসে রয়েছে ষোলো অথবা সতেরো মাসে মাসে সতেরো আর ফুল করে যদি ধরা হয় তাহলে কত হবে ষোলো এটা হচ্ছে সমন্বয় হাদিসে তো এই ষোলো সতেরো মাস বাইতুল মকদ্দাসকে সামনে করে পড়লেন বাইতুল মকদ্দাস থেকে যখন ষোলো সতেরো মাস পরে হুকুম হইলো আর কাবার দিকে ফিরে গেলেন তখন ইহুদিরা সমালোচনা শুরু করলো দেখো দেখো মোহাম্মদ কি করে কি করে দেখো কেউ তামাশা শুরু করেছে এতদিন বাইতুল মকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়ছিল এখন আবার নামাজ পড়ে দেখো আবার কামার দিকে আল্লাহ বলছে দেখো এইটা বড় বিষয় নাই নেকির কাজ এটা নয় যে বাইতুল মকাদ্দাসের দিকে মুখ করলে নেকি হবে আর কাবার দিকে মুখ করলে নেকির কাজ হবে না আল্লাহর যেটা ফয়সালা সেটাই করতে হবে আল্লাহর এবাদত হচ্ছে আল্লাহর আদেশ মেনে চলা এটি হচ্ছে এবাদত আল্লাহ যা নিষেধ করেছে তা থেকে বেঁচে থাকাই হচ্ছে এবাদত এটা হচ্ছে পজিটিভ নেগেটিভ এবাদাত তাই এই আয়াতগুলি নাজিল হইল আল্লাহ কোরআন কারিমের কিবলার পরিবর্তন সম্পর্কে বলেছেন কাদানারা তাকাল্ল অজিকা ফিসামাও বেশ কিছু আয়াত রয়েছে সুরা বাকারার ভিতরে আল্লাহ বলছেন যে তোমার আকাশ পানে বারবার করে চেয়ে দেখা আমি দেখেছি আল্লাহ বলছে আমি দেখেছি তুমি বারবার করে এরকম আকাশের দিকে চেয়ে দেখতে কাদানারা তাকাল্লো বাবা ঝেকা তোমার চেহারা এদিক সেদিক শুধু গুরুত্ব আকাশ পানে ফিসামাই সুতরাং তোমাকে অবশ্যই আমি ফিরিয়ে দেবে এমন কেবলার দিকে যেটা তুমি পছন্দ করো তোমার কেবলার দিকে ফিরিয়ে দেবো মসজিদুল হারাম সুতরাং তুমি এখন চেহারা ফিরিয়ে দাও কোন দিকে মসজিদে হারামের পানে হয়ে গেল তো এখানে আল্লাহ ওই কথা বলছেন তাদের সমালোচনা আর খণ্ডন করে লাইসাল বিররা নেকির কাজ বা সবের কাজ পুণ্যের কাজ এই নয় জানতু আল্লু অজু হকুম তোমরা তোমাদের মুখমণ্ডল ফিরালে পূর্ব দিকে নাকি পশ্চিম দিকে এটা বড় গুরুত্বপূর্ণ বিষয় নয় কিন্নাল বিররা কিন্তু আসল নেকির কাজ হচ্ছে এই লোকগুলির কাজ এই লোকগুলির কাজ এই এই শ্রেণীর লোকেরা যে এই কাজগুলি করে এগুলি হচ্ছে নেকির কাজ এগুলি হচ্ছে পণ্যের কাজ অবের কাজ কি মান আমানাবিল্লাহ যারা আল্লাহর প্রতি ইমান নিয়ে আসে ওয়ালিয়মিল আখেরে পরকালের প্রতি বিশ্বাস করে ওয়াল মালায়কাত ফেরিস্তার প্রতি বিশ্বাস করে ওয়াল কিতাব কিতাবের প্রতি আসমানি কিতাবের প্রতি বিশ্বাস করে ওয়াল নবীন নবীগণের প্রতি বিশ্বাস করে তাহলে এখানে ইমানের কয়টি স্তম্ভ উল্লেখ করা হইল ইমানের পাঁচটি উল্লেখ করা হয়েছে তাই না মান আমান বিল্লাহে ওয়াল ইয়মিল আখেরে ওয়াল মালায়কাতে ওয়াল কিতাবে ওয়ান্নবী ইন বাকি থাকলো শুধু তকদিরটা যেটা অন্য আয়াত দ্বারা প্রমাণিত তাহলে এই আয়াতকে মনে রাখতে পারেন যে এই আয়াত হচ্ছে কিসের দলিল আর কানে ইমানের দলিল যে কোরআনে কারিমের একটি আয়াতে পাঁচটি ইমানের খুঁটি বা স্তম্ভ উল্লেখ করা সুরা বাকার আয়াত নম্বর একশো সাতাত্তর এখান পর্যন্ত যে আলোচনাগুলি হলো এগুলো ইমানিয়াত আকিদার আলোচনা এই আকিদার বিষয়গুলি মৌলিক দিনী বিশ্বাসগুলি ইমানের অন্তর্ভুক্ত ইমানের অন্তর্ভুক্ত এক ইমানের তিনটা দিক আছে ইমানের তিনটে দিক আছে একটা দিক হচ্ছে আকিদার দিক যে আকিদাটা সহি হইতে হবে আপনার আর একটা দিক হচ্ছে আখলাখ আচরণ চরিত্র মামলাত সেটাও ঠিক হইতে হবে ব্যবহার চরিত্র এবং লেনদেন আপনার হালাল খাওয়া হারাম থেকে বেঁচে থাকা হালাল জীবন যাপন পাক পবিত্র জীবন যাপন এবং নোংরামি থেকে বেঁচে থাকা এটা একটা দিক আখলাকিয়াত আর একটা দিক হচ্ছে এবাদত বন্দী এবাদাত তৃতীয় দিক এই তিনটি দিক ঠিক থাকতে হবে দেখেন এই আয়াত কত গুরুত্বপূর্ণ আয়াত তরজমা পড়ে হয়তো কিছু বুঝেন না আল্লাহ তিন রকমের বিষয়গুলিকে এখানে নিয়ে এসে স্পষ্ট করে দিয়েছেন যে ইসলামের বিধিবিধানে এই তিন রকম বিষয় রয়েছে এই তিন রকমের বিষয়গুলি যারা মানব জীবনে কমপ্লিট করবে তারাই সত্যিকার মমিন মুসলিম হতে পারবে বলছেন তারপরে দেখেন বিষয়বস্তু পরিবর্তন হয়ে যাবে আতাল মালা আল্লাহ আর ধন সম্পদ যারা দিয়ে থাকে ধন সম্পদের আসক্তি সত্ত্বে ধন সম্পদের আসক্তি ভালোবাসা সবার আছে কম বেশি সবার আছে কারো বেশি কারো কম আছে কিন্তু যেই ব্যক্তির ধন সম্পদে বেশি প্রয়োজন তার ধন সম্পদের ভালোবাসা আরো বেশি আছে অভাবী লোকের দেখেন পয়সা সবাই ভালোবাসে ছোট বাচ্চাকে দিল হ্যাঁ চট করে পয়সাটা নিয়ে নিবে হ্যাঁ ও তো বুঝে না ওই পয়সার গুরুত্ব এটা ফিতরাত মানুষের চরিত্র কিন্তু একটা লোকের টাকা পয়সার প্রয়োজন নেই অভাব নেই আলহামদুলিল্লাহ অনেক আছে ও নিজেই ভালো খায় আপনার আর আপনার দাওয়াতের চাইতে আপনার দাওয়াত খাওয়ার জন্য অত কিসের আগ্রহী হবে কথা ঠিক না কিন্তু একটা লোক অভাবী সেই লোক ধন সম্পদের অবশ্য আগ্রহী বেশি হবে হ্যাঁ আসক্তি ওর মধ্যে থাকবে একটা বেশি প্রয়োজন ওর এখন টাকা পয়সাটা পেলে দুপুরে খাবে বা বিকেলে খাবে সন্ধ্যায় খাবে না হলে নেই খাবার এই জন্য আল্লাহ বলছেন যে ও আল্লাহ হুব্বেহি ধন সম্পদের প্রয়োজন আছে আসক্তি আছে ভালোবাসা আছে তা সত্ত্বে কি করে ধন সম্পদ নিজে ভোগ না করে অন্যকে দেয় রাত্রিবেলা খেতে হবে দশটা রিয়াল আছে তারপরে ফকির মিসকিন দেখছে দুপুরের খাবার নেয় ওর কাছে আরে আমি তো দুপুরে খেয়ে ফেলেছি রাত্রের জন্য দশ রিয়াল রেখেছি সে করলো কি ওই দুপুরে যে লোকটি অনাহার আছে ওকে দিয়ে দিল রাত্রে চিন্তা করলো না এটা হচ্ছে ওয়াতাল মাল আলাহুব্বেহী অয়ুত এমন আর তো আমা আলাহুব্বে হিসরে তাহারে আল্লাহ বলছেন মানুষকে অন্ন দান করে হ্যাঁ, আলাহুব্বেহি তার আসক্তি থাকা সত্ত্বে প্রয়োজন আছে তারপরেও তাহলে যাদের লাখ লাখ টাকা আছে অভাব নেই আর দান করছে অবশ্যই নেকি পাবে এক দশ হবে দশ থেকে একশো হইতে পারে সাতশো হইতে পারে এতে কোনো সন্দেহ নেই কিন্তু আর এক লোকের অভাবও আছে আর সে দান করছে অল্প এই অভাব আছে অল্প দান করছে সে ওই বেশি দানকারীর চাইতে সচ্ছল চাইবে তার চাইতে অনেক বেশি নেকি পাবে ভালো খবরটা রাখবে আল্লাহ প্রশংসা করেছেন দুটি আয়াত কাকে ধন সম্পদ দিতে হবে আল্লাহ করব আত্মীয় স্বজনকে দিতে হবে আত্মীয় স্বজনকে দেওয়া দুই রকম আত্মীয় স্বজন অভাবী নিজের বংশের লোক অভাবী গরিব খেতে পায় না বস্ত্র পায় না বাড়ি ঘর নেই অবশ্যই দিতে হবে তাদেরকে ওদের হক বেশি দ্বিগুণ সব পাবে গরিব হলে আর একটা হচ্ছে আত্মীয় স্বজনকে দিতে হবে সচ্ছল হলেও উপর হকুন হাদিয়া তো হোক মাঝে মধ্যে না হলে কৃপন বলবে না হলে বিদ্বেষ থাকবে না হলে সম্পর্ক দূরে হয়ে যাবে ভাই বোন জি সুখী মাসাল আপনার বোন বিয়ে সাদী দিয়েছেন সুখী আছে তারপর এখান থেকে যাচ্ছেন কিছু নিয়ে যাবেন মনটা খুশি হবে ভাইদেরকে দেবেন ভাতিজাদেরকে দেবেন ভাগ্নে ভাগ্নিদেরকে দেবেন ওতে খুশি হবে ভালোবাসা বাড়বে যদি ভুল বুঝাবুঝি থাকে সেটা দূর হবে সম্পর্ক মজবুত হবে যে পারিবারিক একটা বাঁধন আছে বা সামাজিক একটা বাঁধন আছে সে বাঁধনটা আরো অটুট মজবুত হবে জি হ্যাঁ এই জন্য আল্লাহ দিতে বলেছে তো আত্মীয় স্বজনকে দেওয়া হচ্ছে দুই ভাগে বিভক্ত সবটাই করতে হবে কিন্তু একটা করলে হবে না অলিয়াতামা এবং অনাথদেরকে এতিমদেরকে দেই অলি মাসাকিন এবং দরিদ্রদেরকে দেই অবনাস সাবিল এবং মুসাফিরকে দিয়ে থাকে আর ভিক্ষুকদেরকে দিয়ে থাকি অফের রেকাবি আর দাস মুক্তির ক্ষেত্রে দিয়ে থাকে দাসের যুগ নেই কিন্তু মজলুম নির্যাতিত অসহায় মানুষ নির্দোষী মানুষ ফাঁসিয়ে দিয়েছে কেসে আর জেলে আছে তাকে ছাড়ানোর জন্য দেবেন সেটা হচ্ছে এই আয়াতের অন্তর্ভুক্ত বর্তমান যুগে এখান পর্যন্ত কিসের আলোচনা হয়ে গেল দেখলেন কিসের আখলাখ আচরণ আপনার আচরণ আপনার চারপাশে যারা আছে তাদের সাথে ভালো হইতে হবে এ কয়েকটা বিষয় বলে দিয়ে সবগুলো বিষয় দিকে ইঙ্গিত করে দেওয়া হইল হাসি মুখে কথা বলা সালাম দোয়া করা কেউ যদি জিজ্ঞেস করে ভাই কেমন আছেন আপনিও জিজ্ঞাসা করেন ভাই কেমন আছেন জি হ্যাঁ হ্যাঁ নম্র ভাষায় কথা বলা ভদ্র ভাষায় কথা বলা মানুষের কাছে বিনয়ী হওয়া অহংকার প্রদর্শন না করা জি জি এইভাবে যত কিছু আসতে পারে সব এই কয়েকটা বিষয় বলে আল্লাহ ইঙ্গিত করে দিলেন আল্লাহ আকবর মামলা আখলা চরিত্র এগুলো সব ইমানের অন্তর্ভুক্ত কিন্তু তারপরে ওয়াকামা সালাতা সালাত কায়েম করে এবাদাত শুরু হলো এখন তৃতীয় শ্রেণীর আমল শুরু হলো এবাদত ছাড়া জান্নাত পাবেন না যেমন আকিদা ছাড়া জান্নাত পাবেন না এবাদত ছাড়া হবে না আর আখলাখ ছাড়া হবে না আখলাখ ছাড়া জান্নাত পেলেও যদি তহিদ ঠিক থাকে কিন্তু অনেক পরে যাবেন অনেক আজাব শাস্তির পরে খারিজিদের মতো আমরা আকিদা রাখি না যে কারো আখলাখ চরিত্র খারাপ হলে চিরকালে জাহান্নামি হবে তবে কিছু কালের বা দীর্ঘকালের তো হবে বা আল্লাহর আজাব তো দুনিয়ার আজাব অথবা কবর আজাব হবে বিভিন্ন বালা মুসিবত আসবে এই করে কাপফারা হয়ে কোনো এক সময় জান্নাতে যাবে যদি আল্লাহ মাফ না করে আর তবা করে নাই তো আল্লাহ তবা রাস্তা খোলা রেখেছে ওয়াকামার সলাদ সলাদ কায়েম করতে হবে তাহলে শুধু ভালো ব্যবহার করলে হবে না বিশ বছরের আইনকাম প্রবাসী সব নিয়ে গিয়ে বাপ মাকে দিয়ে দিয়েছে ভাই বোনকে মানুষ করেছে আর বড় জান্নাতের আশা করে বসে আছে জান্নাতে থাকুক জীবনে কিছুই করলাম না সব টাকা পয়সা বাপ মাকে দিয়েছি কিন্তু বেনামাজি কাজ হবে না কাজ হবে না না জাত হবে না ভালো করে শুনে রাখ নামাজি মুসল্লি মাসাল্লাহ কপালে দাগ ফেলে দিয়েছে কিন্তু আকিদা সহি নেই ঈদ ঠিক নেই মাজারপন্থী জি পীরপন্থী জি হ্যাঁ চৌফি ভণ্ড বরবাদ হয়ে গেছে পীরের মুরিদ বরবাদ হয়ে গেছে জি হ্যাঁ সেরাতে মোস্তাকিম থেকে পদস্খলন ঘটেছে আল্লাহ আল্লাহ যেন হেফাজত করে তিনটি বিষয় তিনটি বিষয় মনে রাখবেন এই কোরআন কারিমের এই আয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত আবার স্মরণ করিয়ে দিয়েছেন কিছু আচরণের কথা মৌফুন কারো সাথে যদি প্রতিশ্রুতি থাকে চুক্তি থাকে সেটা পূর্ণকারী হবে এই চুক্তি আল্লাহর সাথে হইতে পারে আল্লাহর বান্দাদের সাথে হইতে পারে দুটোতে সামিল কিন্তু আল্লাহর সাথে চুক্তি আছে আমাদের যে আমরা আল্লাহর বান্দা অদা করেছি আল্লাহ তবে রব্বে কম কালু বালা তোমার ইবাদত করবো আল্লাহ আমাদের আমাদেরকে তার ইবাদত যেন সৃষ্টি করেছেন ওয়াদা নিয়েছেন সুতরাং আল্লাহর ওয়াদা আগে পূরণ করতে হবে মানুষের ওয়াদা পূরণ করতে হবে সে মানুষের ওয়াদা ব্যক্তির ব্যক্তির সাথে হোক সমাজের সমাজের সাথে হোক হ্যাঁ, জাতির জাতির সাথে হোক অথবা আন্তর্জাতিক হোক চুক্তি আন্তর্জাতিক চুক্তি হচ্ছে আজকাল যে কূটনৈতিক যেসব চুক্তিগুলি রয়েছে সেসব চুক্তির ওপর অটল থাকা যতক্ষণ পর্যন্ত তারা চুক্তি ভঙ্গ না করেছে আর কি বলছেন ফিল মাসা আর কষ্টের সময় বিপদ আপদে ধৈর্য ধারণ করতে হবে এটাও ইমান ইসলামের অন্তর্ভুক্ত অদররা এই বিল মাসা অদ্দররা ক্ষয়ক্ষতি হওয়ার সবাই বিপদ আপদ দুই রকম এক হচ্ছে যখন জেহাদের ময়দানে গেছে আর ক্ষত বিক্ষত হয়েছে সেই ক্ষেত্রেও আর অদ্দার রায় আর কোনো বালা মসুদ অসুখ বিসুখ হয়েছে বাড়িতে আছেন কিন্তু অসুখ বিসুখ হয়েছে এই ক্ষেত্রে অদ্দার রায় ওয়াহিন আল বাস বাসা অদ্দাররা ওয়াহিনাল হিনাল বাস এসছে হিনাল বাস হচ্ছে যুদ্ধের সময় আর বাসা হচ্ছে যখন অভাব অনটন হ্যাঁ, দুর্ভিক্ষ নেমে এসছে খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই আপনার আর্থিক সংকট বিভিন্ন এই মুসিবত গুলি এসছে আর দররা হচ্ছে শারীরিক যখন বিপদ আপদ এসছে মানে অসুস্থতা এইসব যদি থাকে তিন রকমের আমল থাকে কি বললাম কে বলতে পারেন এই তিন রকমের আমল সংক্ষেপে হ্যাঁ গরম লাগছে একটাও জবাব নেই যে এতক্ষণ আমার বইকে লাভ কি হলো এই আয়াতে তিন রকমের আমলের কথা বলা হইলো হ্যাঁ হ্যাঁ আখলাখ চরিত্র ওইটা তো আত্মীয় স্বজনদের সাথে ভালোই করা তো আখলাখ চরিত্রের মধ্যে আসে না হ্যাঁ যে বলবেন হাত তুলেন একটা হাত তোলা দেখি হ্যাঁ আকিদা নাকি বলেন আর্থিক এবাদত না আকিদা মাসাল্লাহ আকিদা আচ্ছা সহজ তিনটা কথা এত লম্বা সময় নষ্ট হবে আমি জানলে বলতামই না আপনাদেরকে আকিদা ঠিক হইতে হবে এবাদত পূর্ণ হইতে হবে আর আখলাখ চরিত্র ভালো হইতে হবে তিনটা সুবহান আল্লাহ এত বৈকাবে শেষখানে জিরো জি তার মানে আপনাদের হ্যাঁ এখানে শরীর আছে কিন্তু কলবটা কোথায় আছে হ্যাঁ কারো নারীতে আছে কারো গাড়িতে আছে কারো বাড়িতে আছে বুঝা গেছে না কারো কলমটা কোথায় চলে গেছে নারীর কাছে চলে গেছে যেখান থেকে কখন যে শেখ ছাড়বে একটা ফোন দেবো ইমর ফ্রি ফোন দেবো কারো হ্যাঁ, গাড়ি এটা গাড়ি দরকার কারণ মাথার ট্রিপ মারবো জি হ্যাঁ।, হ্যাঁ বা গাড়ি চালাবো একটু ইনকাম করব কিছু আর কারো আছে বাড়িতে আছে যে একটু গেলে ঘুমাবো বুঝা গেছে হ্যাঁ। আল্লাহ ইবাদত করে একটু বোঝার চেষ্টা করেন কথাগুলি বোঝার চেষ্টা করেন অনেক গুরুত্বপূর্ণ কথা আপনার জীবনে যদি এই তিনটা সাইড ঠিক হয়ে যায় তার মানে আপনি পারফেক্ট মুসলিম হতে পেরেছেন আর কতটা ঘাটতি আছে ত্রুটি আছে আপনি উপলব্ধি করতে পারবেন যে আমি কেমন দরের মুসলমান কেমন স্তরের মুসলিম আমি আল্লাহ বলছে সাদা সাদাকু এরাই হচ্ছে আসল সত্যবাদী এই তিনটা দিক যদি কমপ্লিট করে তাহলে এরাই হচ্ছে সত্যবাদী উলায়কা হমল মুত্তাকুন আর এরাই হচ্ছে আল্লাহ ভীরু মুত্তাকি পরেজগার তো মোত্তাকি হইতে হলে এই তিনটা সাইড পুরা হইতে হবে আর সত্যবাদী মুসলিম যে আমি সত্যবাদী মুসলিম আমার ইসলামে আমি সত্যবাদী মিথ্যুক নই আমি মুনাফিক নই আমি কপট নই আমি আমার অন্তরে ভেজাল নেই আমার আমার ইসলামে ভেজাল নেই তাহলে এই তিনটা দিক পুরা করার চেষ্টা করতে হবে আল্লাহ যেন তৌফিক দান করে আর দশ মিনিট চলবে হ্যাঁ ঠিক আছে ইনশাআল্লাহ দুটো বেজেছে নয় নম্বর হাদিস আমি লম্বা সানাদ পড়ছি না عن ابي هريره رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال الايمان بضع وستون شعبه আরো কিছু বাকি থেকে গেছে হ্যাঁ এই আয়াতের পরে আরেকটা বাকি থেকে গেছে হাদিসটা পড়েনি আল ইমান ও বেজুম সিদ্দুনা শোভা ওয়াল হায়া ও শোভা তুমি আল ইমান এতক্ষণ যে আয়াতে তফসির করছিলাম সেই আয়াত হচ্ছে সুরা বাকার আয়াত নম্বর একশো সাতাত্তর তারপরে সুরা মোমেনুনের আয়াতের ছোট্ট একটা অংশ নিয়ে আফলাহাল মোমেনুন মোমেনরা সফল কাম হয়েছে মানে হবে নিশ্চিত হয়েছে অলরেডি হয়েছে মানে হবে যেমন আমরা বলি কোন এক লোকের দেখা যাচ্ছে যে ও মাসাল্লাহ যে কাজগুলি করছে খুব ভালো করছে এখনো কিন্তু রেজাল্ট ফলাফল বের হয়নি কিন্তু কাজ একটা ধরেন স্কুল মাদ্রাসার ছাত্র আর পড়াশোনা খুব ভালো করছে যে তোমার কাজ হয়ে গেছে আগে পরীক্ষার আগে রেজাল্টের আগে কি বলছি হ্যাঁ তোমার কাজ হয়ে গেছে কি জন্য মানে নিশ্চিত হবে তুমি ফার্স্ট হবে বলি না কোরআনে বহু আয়াতে এরকম রয়েছে সফল হয়েই গেছে কোথায় সফল হয়েছে মার খাচ্ছে হ্যাঁ খারাপদের কারণে ভালোরাও মার খাচ্ছে কথা বলছেন না কিন্তু হ্যাঁ যদি সত্যিকার পারে নিশ্চিত সফল হবে শেষ সফলতা মুসলিমদের সাথেই থাকবে যে দুনিয়ার এবং আখেরা সফলতা ওল্লা আকিবাতুল মুতাকিন শেষ শুভ পরিণাম ভালো পরিণাম আল্লাহ ভিরুদের জন্য রয়েছে তারা হ্যাঁ করে বলতে পারেন কেউ হাফেজ ফি সলাদ আল্লাহ সল্লাদ দিয়ে শুরু করেছেন আর শেষ করেছেন ও সলাদ খাসেউন দিয়ে শুরু করেছেন বিনয়ী হয়ে খুশুর সাথে মল লাগিয়ে সলাত আদায় করবে আর শেষ করেছেন আলা সলাওয়াতিম ইহাফেজ যারা সলাতের হেফাজত করে মাঝখানে কি কি বলেছেন যারা ওয়াসার ফালতু কথা কাজ থেকে মুখ ফিরিয়ে নেয় ফালতু কাজে নেই সে ফালতু কথা বলে না কাজের কথা বলে আর ওয়াসার হচ্ছে যাতে আপনার একটা হালাল রুজি নেই আর একটা নেকি নেই আমি সহজ ভাষায় মানুষকে বোঝানোর জন্য বলি কি আপনি এমন জায়গায় সময় ব্যয় করলেন যেখানে আপনার একটা হালাল রিয়াল আসলো না হালালাও আসলো না আর একটা নেকিও আসলো না তাহলে আপনি ফালতু কাজ করছেন <coughs> আজকালকার যে যে সেলফি আর ছবি এটাকে আমি ওল্লাগো বলি কিছু ওলামারা তো নাজাইজ বলছেন কিন্তু যদি নাজাইজ হারাম ইখতলাফ খুব বেশি আছে এই ছবি টবি নিয়ে আর অনেকে আবেগী হয়ে ছবি টবি করতে আসে আমাদের পাশে তখন আমি তাদেরকে বলি যে কমপক্ষে ফালতু কাজ করছে কমপক্ষে কি এটা লাউ কাজ করছে ফালতু কাজ অর্থাৎ এই ছবি করাই একটা নেকি অনেক হ্যাঁ, আর আর একটা হ্যাঁ একটা পয়সা ওর ইনকাম নেই আমার পাশে একটা ছবি করলেন আপনার এই ছবিতে একটা পয়সা ইনকাম হইল একটা পয়সাও পেলেন না হ্যাঁ আচ্ছা একটা নেকি হইলো কোনো নেকি হলো না কিন্তু আমার যদি বক্তব্য যদি একটা লাইনও শোনেন আর সেটা আপনার আমল জিন্দগির সাথে সম্পর্কিত হয় তাহলে আপনার ফায়দা হয় না একটা এলেম বাড়লো আপনার বলো না জি হ্যাঁ এবার বুঝতে পারছেন যথাসাধ্য একজন মুসলিম অনেক লাগো ফালতু কাজ আমাদের জীবনে হচ্ছে হ্যানাল্লাহ ফেসবুকে কত ফালতু কাজ হচ্ছে হারামে গেল তো ফালতু আছে লাগর চাইতে বেশি হারাম কিন্তু হালাল জায়েজ কিন্তু লাগো প্রতিদিন বা সপ্তাহে তিন দিন চার দিন আপনি সমুদ্র বিচে যাবেন আপনি দামামে বাস করেন সেই জন্য হ্যাঁ কি আপনার এটা লগো ফালতো না ওই একটাই বিচে বারবার একটাই বিচে বারবার কি বেরে ভাই হ্যাঁ যদি উনি এক্সারসাইজ করেন যে শরীর চর্চা করছে সেটা একটা আলাদা কথা এমনি এমনি সেখানে ধর্ণা দিতে বসে আছে লাগো ফালতু কাজ এই সময়টা লেখাপড়া করলে অনেক কাজ হইত এমনি বাজারে একটু যাই শিখো ঘুরে আসে কি করতে পারছি কোনো কাজ নেই এমনি যাই ফালতু কাজ যাই হোক <clears throat> আসেন শেষ করি কি বলছিলাম এইভাবে মোটামুটি কয়টি গুণ আছে সেখানে সাত আটটি গুণ আছে জি হ্যাঁ ফরুজিম হাফেজ যারা লজ্জা স্থানে হেফাজত করে জাকাত দিয়ে থাকে হ্যাঁ এইভাবে আমানতের খেয়াল রাখে ওয়াদার খেয়াল রাখে ইত্যাদি সবগুলি বলার পরে আল্লাহ বলছেন উলাই কাহুদাসিয়া এরাই হচ্ছে জান্নাতুল ফিরদাসের ওয়ারেসিন উত্তরাধিকারী জান্নাত পেতে হইলে এইরকম কোয়ালিটির মমিন হইতে হবে তাহলে এই আমলগুলিকে কিন্তু মমিনদের চরিত্রের মধ্যে আল্লাহ সামিল করেছেন তার মানে ইমানের অন্তর্ভুক্ত হচ্ছে এই আমলগুলি এর মাধ্যমে মুরজিয়াদের খণ্ডন রয়েছে আগের আয়াত দিয়েও এই আয়াত দিয়ে সংক্ষেপে এতটুকু যথেষ্ট এখন আসি হাদিসটা আবু হরজি আল্লাহ থেকে বর্ণিত নবী করিম বলেন আল ইমান ও বেজুম বা না শোভা ইমানের ষাটের বেশি শাখা প্রশাখা রয়েছে এ হাদিসে কি আসলে ইমানের ষাটের অধিক কি রয়েছে শোবাতুন মানে শাখা প্রশাখা শাখা রয়েছে শোভা ওর জমা বহু বছর হচ্ছে সোয়াব ইমানের ষাটের অধিক এই বীজ অনুশব্দ ব্যবহারে বীজ অনুশব্দের প্রয়োগ হয়ে থাকে আরবি ভাষায় তিন থেকে নিয়ে নয় পর্যন্ত বা দশ পর্যন্ত তিন থেকে নিয়ে নয় পর্যন্ত তাহলে ষাটের অধিক মানে তেষট্টি থেকে শুরু করে উনসত্তর পর্যন্ত তেষট্টি থেকে শুরু করে উনসত্তরের মাঝামাঝি এতটুকু কি রয়েছে এতটা ইমানের শাখা প্রশাখা রয়েছে এটি একটি হাদিস আর কোন হাদিস আছে এই মর্মে কারো জানা থাকলে বলবেন আতুটেবেন হ্যাঁ হাত উঠাইতে বলছি এত কথা না বলি যে বলবেন হাত তুলবেন সত্তর না সত্তরের বেশি হ্যাঁ, আল ইমান ও বেজুম ওয়াসাব না সবা ইমানের সত্তরের বেশি শাখা রয়েছে সত্তরের বেশি শাখা রয়েছে কোন কোন হাদিস ওটাও সহি এখন কোনটা নেব কেউ বলছেন যে কমটা নিশ্চিত সুতরাং কমটাই নেব একদল ওলামারা বলেছেন ভাষ্যকাররা আর দল বলছেন না বড়টার মধ্যে ছোটটা যেহেতু সামিল আছে সেজন্য বড়টাই নেব জি হ্যাঁ কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে যে ভাই আপনার কাছে একশো রিয়াল আছে একশো রিয়াল আছে আর কেউ জিজ্ঞেস করছে ভাই আপনার কাছে একশো রিয়াল আছে তো কি উত্তর দেবেন কি দেবেন আছে আচ্ছা আর একজন জিজ্ঞেস ভাই আপনার কাছে পঞ্চাশ রিয়াল হবে তো কি বলবেন আছে বলছে আপনি কেমন কথা একবার বলছে পঞ্চাশ আছে একবার বলছে হ্যাঁ একশো আছে আরে ভাই একশো আছে তার মানেই তো পঞ্চাশ আছে বুঝতে পারছেন যুক্তিটা ঠিক ওই রকম তো আমরা ধরে নেব যে ইমানের সত্তরের বেশি শাখা আছে সত্তরের বেশি কি আছে শাখা প্রশাখা রয়েছে এই শাখাগুলিকে অনেক আইম্মাই গণ তাদের হাদিসের এই সারাতে ভাষ্যতে গণাবার চেষ্টা করেছেন গণাবার চেষ্টা করে পুরা করেছেন একবারে সত্তরের বেশি করে তার মধ্যে একটি প্রসিদ্ধ কিতাবের নাম নিয়ে অনেকগুলি কিতাব রয়েছে এই মর্মে একটি কিতাবের নাম নি যে কিতাবটির বরাত রেফারেন্স যারা মিসকাত পড়বেন পাবেন আখরা জাহুল বাই হাকিফি সোয়াবুল ইমান অনেকগুলি কিতাব এরকম আছে এমাম বাই হাকির সোয়াবুল ইমান এমন বখার একটি কিতাবও রয়েছে সোনানে কুবরা আর সোনানে শুকরা বাই হাকি আর আরেকটি হচ্ছে যে সোয়াবুল ইমান ইমানের শাখা প্রশাখা বিশিষ্ট কিতাব শুধু কিতাবে ইমানের শাখাগুলির হাদিস উল্লেখ করেছেন সব হাদিসগুলি নিয়ে এসছেন এই মর্মে জি তো আমরা তাহলে এই হাদিস দ্বারা জানতে পারলাম যে ইমানের ষাটের অধিক অথবা সত্তরের অধিক কি রয়েছে শাখা প্রশাখা রয়েছে ইমান আর লজ্জা হচ্ছে ইমানের একটি শাখা এই হাদিসকে সংক্ষেপ করে দেওয়া হয়েছে এর চাইতে বড় একটা হাদিস আছে যেটা সহি মুসলিম আছে এটা সহি বখারি হাদিস সহি বখারিতে ওই বড় হাদিসটা নেই তাতে কি আছে তার সর্বোচ্চ হচ্ছে এই শাখাগুলির মধ্যে সবচেয়ে ওপরের বা সবচাইতে যেটা গুরুত্বপূর্ণ শাখা সেটা হচ্ছে কালিমা তৌহিদ কালিমা তৈবা ও আদনাহা আর সর্বনিম্ন হচ্ছে এমাতাতুল আজা আনিত্তারি কষ্টদায়ক বস্তুকে রাস্তা থেকে দূর করা রাস্তা পরিষ্কার করা সুতরাং রাস্তা যে ভাইয়েরা ক্লিন করে সে রাস্তা আপনার সরকারি বা বেসরকারি চাকরি করতে গিয়ে রাস্তা ক্লিন হোক অথবা স্বেচ্ছাসেবক হিসেবে রাস্তাঘাট ক্লিন করা হোক আপনার বাড়ির বাসার সিঁড়িটা আপনি ক্লিন করেন লিফট ক্লিন করেন অথবা অফিসে আপনি ক্লিন করছেন এগুলো ভালো কাজ ভালো কাজ না ইমানের শাখা এগুলো আপনি বেতন ভুক্ত হন অথবা বেতন ছাড়াই হোক আপনার সবগুলি হচ্ছে ইমানের অন্তর্ভুক্ত এটাকে ছোট দেখলে হবে না একটা লোক ক্লিনের কাজ করছে সে ছোট কাজ করে না সে তুচ্ছ কাজ করে না কে কার জন্য দোষণীয় যে হারাম কাজ করে চুরি করে ডাকাতি করে বেইমানি করে মিথ্যা কথা বলে ধোকা দিয়ে খায় ঠকে খায় হ্যাঁ আর ডিউটি ভালো করে করে না ফাঁকিবাজি করে তার জন্য সেটা দোষের কথা সে হারাম খায় কিন্তু ক্লিন ক্লিনার কখনো হারাম হয় না কথা বোঝা গেছে না অনেকে মনে করি যে ছোট কাজ করলে মনে হয় ছোট হয়ে গেল না না সে ছোট না আল্লাহর কাছে অনেক বড় হইতে পারে তার ইমান আমল যদি ভালো থাকে ক ভালো থাকে সে আল্লাহর কাছে আমার আমার চাইতে আপনার চাইতে আমার চাইতে ভালো হইতে পারে জি ইন্দাকরাম আকমেন্দাল্লাহে আতখাকুম এগুলো হচ্ছে ইমানের শাখা প্রশাখা মনে রাখবেন তো এই হাদিস আর কি রয়েছে আর কিছু বাকি আছে হাদিসে কার হাদিস মুখস্থ আছে কিনা এই হাদিস কারো মুখস্থ থাকলে হাত তুলেন আজকে হাত তুলতে কেউ সাহস করে না মাসাল্লাহ পুরাতন নতুন সবাই কিন্তু সাইলেন্ট হ্যাঁ ওয়াল হায়াও সবা তুমি ইমান আর শেষখানে রয়েছে ওয়াল হায়াও লজ্জা হচ্ছে ইমানের শাখা এখানে এই যে শেষখানে যেটুকু এসছে তাহলে এই হাদিসে ইমানের কয়টি শাখা উল্লেখ করা হয়েছে কয়টি শাখা উল্লেখ করা হয়েছে কয়টি না না ও তো সংক্ষেপে বিস্তারিত কয়টি উল্লেখ করা হলো তিনটি কে বলল হ্যাঁ আসান তিনটি প্রথম হচ্ছে লাই এটা সব ওপরের শাখা আর সর্বনিম্ন শাখা হচ্ছে ইমানের হ্যাঁ রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সারানো সেটা ময়লা আবর্জনা হইতে পারে পেশাব পায়খানা হইতে পারে ইট পাটকেল হইতে পারে লোহা লাক্কড় হইতে পারে কাঁটা হইতে পারে সাপ বিচ্ছু মেরে হইতে পারে রাস্তায় রোডের উপরে গাছপালা পড়ে আছে ঝড় তুফান হয়েছে যে কিছু হইতে পারে যে কিছু হইতে পারে মরা কোনো জীবজন্তু হইতে পারে সবকিছু হইতে পারে এমাত্র তো লাজ কষ্টদায়ক বস্তু এক কথা দুটো হয়ে গেল আর তৃতীয় হচ্ছে অলহায়া লজ্জা হচ্ছে ইমানের শাখা তিনটি শাখা তরজমা তো পড়লেন কিন্তু এখান থেকে অনেক কিছু বুঝার আছে আরো তো মেলা শাখা ছিল সলাৎ কায়েম করা শাখা গুরুত্বপূর্ণ শাখা জাকাত হজ অমরা সব তো শাখা এ যা পর্দা ওগুলো কেন উল্লেখ করলেন না হ্যাঁ, তিনটি কেন উল্লেখ করলেন জি হ্যাঁ উল্লেখ করে আকিদার দিকে ইঙ্গিত করে দিয়েছেন যে এটা একবার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আকিদা ঠিক না থাকে তো বাকিগুলো করে লাভ হবে আল্লাহ সব আগে আপনাকে সর্বোচ্চ শাখাটা ঠিক করতে হবে সেটা হচ্ছে লাইরাহিল্লা তৌহিদ কায়েম করতে হবে আপনাকে তৌহিদ কায়েম করাই হচ্ছে দিনের মৌলিক বিষয় প্রথম ওখান থেকে শুরু করতে হবে তৌহিদ থেকে দাওয়াত তো শুরু হবে তৌহিদ থেকে আপনার জীবন শুরু হবে তৌহিদ দিয়ে শেষ হবে লাইহাল্লাহ দিয়ে শুরু হবে লাইহাল্লাতে শেষ হবে জি হ্যাঁ তহিদটা যেন ঠিক হয় তহিদ পরিপন্থী আকিদ আমল যেন না থাকে আর এমাতাতুল আজা আনির কষ্টদায়ক বস্তু সরানো কেন উল্লেখ করলেন আর কেন কিছু উল্লেখ করলেন না এটা দিয়ে আখলাখ চরিত্রের দিকে ইঙ্গিত করে দিয়েছেন যে দেখো আখলাখ চরিত্রটাও কিন্তু ঠিক থাকতে হবে আখলাখ চরিত্র ঠিক থাকতে হবে জি হ্যাঁ এই দিয়ে খিদমতে খালক মূলক কাজের গুরুত্ব বোঝানো হয়েছে কষ্টদায়ক বস্তু রাস্তা থেকে একজন স্বেচ্ছাসেবক সরাই সে জনকল্যাণমূলক কাজ করে না আপনার গ্রামের রাস্তার পাশে দেখছেন রোডের ওপর জ্যাম লেগে গেছে গাড়ির হ্যাঁ আর আপনারা গ্রামবাসী ছুটে গেলেন আর গিয়ে গাছপালা পড়ে আছে সব সরিয়ে দিলেন কত বড় একটা জনকল্যাণমূলক কাজ করলেন বন্যার সময় রাস্তা ভেঙে গেছে আর পানি প্রবাহিত হচ্ছে মানুষ যাতায়াত করতে পারছে না আপনার তাড়াতাড়ি গিয়ে সেখানে বাঁধ দেওয়ার চেষ্টা করলেন আর সেখানে রাস্তার ব্যবস্থা করে দিলেন বা একটা পুল হ্যাঁ, কালভেটের ব্যবস্থা করে দিলেন কত জনকল্যাণমূলক কাজ করলেন সেটা ব্যক্তি করুক সমাজ করুক আর সরকার করুক জি হ্যাঁ জনকল্যাণমূলক কাজের তাহলে এই হাদিস কি করা হয়েছে গুরুত্ব বোঝানো হয়েছে সুহামুল্লাহ হাদিসগুলি যদি গভীরভাবে দেখেন তাহলে ইসলাম যে কত সুন্দর দিন ইসলামের সৌন্দর্য আপনার জীবনে ফুটে উঠবে যে আল্লাহ কত বড় নিয়ামতে ইসলাম কত বড় নিয়ামতে ইসলাম যদি ইসলাম সঠিকভাবে পালন করা হয় তো শান্তি আর শান্তি হ্যাঁ, সবার জন্য শান্তি শাসকদের জন্য শান্তি জনগণের জন্য শান্তি সমাজের জন্য শান্তি পরিবারের জন্য শান্তি নর নারী সবার জন্য শান্তি সমস্ত জীব জন্তুর জন্য শান্তি জি অল হায়া ও সৌবত মিলমান লজ্জার কথা কেন বললেন লজ্জা এত গুরুত্বপূর্ণ বিষয় লজ্জার সংজ্ঞাই হচ্ছে লজ্জার সংজ্ঞা সম্পর্ক আলামারা যেটা বলেছেন আমি তাদের সংজ্ঞাটা আপনাদেরকে শোনাই বলছেন যে আল হায়া কোন লজ্জা হচ্ছে একটি ভালো চরিত্র ভালো লজ্জা তাহলে মন্দ চরিত্র না আমরা আবার আর একটাকে লজ্জা বলি যেটা আরবিতে খাজাল বলা হয় লজ্জায় এসে এখানে একটা ভালো কথা বললো না আমি লজ্জাতে বক্তব্য করতে পারি না ভালো না মন্দ মন্দ এই লজ্জা খারাপ একটা লোক হ্যাঁ মদ খাচ্ছে আমি লজ্জায় কিছু বলতে পারলাম না ভালো না মন্দ মন্দ এইটা লজ্জা না এটা খাজাল এটা হারাম এটা নয় এটা হায়া নয় আর হায়া হচ্ছে কি হায়ার সঙ্গে শুনুন হলো কোন এমন একটা চরিত্র আলা ইজতেনাবিল কবিহে যেটা খারাপ কথা কাজ থেকে বাঁচতে উৎসাহিত করে আপনি কখনো খারাপ কাজে নেই খারাপ কাজের ধারে কাছে না খারাপ কথার ধারে কাছে না কেউ গাল দিলেও গাল দিবেন না কেউ মারলেও মারামারি করবেন না আপনি এটা হচ্ছে আপনার লজ্জা আমি ভাই লজ্জায় তার সাথে আর কিছু বললাম না তা সে আমাকে গাল দিল কিন্তু কিছুই বললাম না মারামারি করলাম না আমি ছেড়ে দিলাম সবুর করে নিলাম এটা ভালো না বন্ধ ভালো এটা হচ্ছে লজ্জা এটা হচ্ছে লজ্জা আর কি আর কারো যদি আমার ওপর অধিকার থাকে প্রাপ্য থাকে সেটা আদায় করার ক্ষেত্রে কোনো ত্রুটি করবে না লজ্জা যদি থাকে তো হক আদায় করতে গিয়ে ত্রুটি করবেন না বাপের হক আছে না মায়ের হক আছে না ভাই বোনের হক আছে কি না তাদের হক আদায় করতে গিয়ে কোনো ত্রুটি করব না এটা হচ্ছে লজ্জা সুতরাং লজ্জায় আমি ভালো খেতে পাই না আমার ছেলে মেয়েকে ভালো খাওয়াইতে পারি না কিন্তু আমার বাপ মাকে তারপরও কিছু দিচ্ছে ভাই বোনদের মাঝে মধ্যেই আমি কিছু দিচ্ছি দেওয়ার চেষ্টা করছি অথচ আমার নিজেরই অভাব আছে এটা কিসের কারণে আমার লজ্জার কারণে লজ্জা প্রথম আল্লাহকে বলে লজ্জা লজ্জা শুধু মানুষকে না মানুষকেই লজ্জা করে আল্লাহকে লজ্জা করাটা কিন্তু অধিকাংশ মানুষ বরং অধিকাংশ মুসলিম আগে আল্লাহকে লজ্জা করি যে আল্লাহ সব দেখছে যে আমার ছেলে মেয়ে সুখে খাবে আর বাপ মাকে টাকা পয়সা দেবো না তারা কত কষ্ট করে কি খাচ্ছে না খাচ্ছে না না না আমার চাইতে ভালো খাক বা আমার মতো কমপক্ষে আমার ছেলে মেয়েরা যা খাচ্ছে ওই একই খাবার আমার বাপ মা ভাই বোনরা খাবে জি চেষ্টা করবো আমি লজ্জা আল্লাহকে বলে আগে লজ্জা করতে হবে আল্লাহকে বলে লজ্জা লাগে সেই জন্য আপনি আপনার এই সোশ্যাল মিডিয়াতে কোনো খারাপ ছবি দেখবেন না নোংরা ছবি দেখবেন না কেন আপনি খারাপ ছবি দেখেন না নির্জনেও আল্লাহকে বলে লজ্জা আল্লাহ দেখছেন হ্যাঁ আমার সামনে দেখতে পারবেন মহিলার ছবি নোংরা ছবি দেখতে পারবেন আমার সামনে আমার সামনে দূর কথা এই মজলিস বসে দেখতে পারবেন ফেসবুক খুলে পারবেন না আপনি পারবেন না আপনি কিন্তু ঘরে গিয়ে দেখছেন তার মানে মানুষকে লজ্জা করছেন কিন্তু রবকে লজ্জা করছেন না তো এ হচ্ছে হায়া অল হায়া ও মিল মানুষের মধ্যে যখন হায়া লজ্জা থাকে এই লজ্জা এই লজ্জা মানুষকে খারাপ কাজ থেকে বাঁচায় আর ভালো কাজে উৎসাহিত করে অল হায়া এখানে আজকের আলোচনা শেষ করছি ওসল্লাহ ওসাল্লাম আলা নবীন মোহাম্মদ আলহি ওসাহী আজমাইন ও জাজাকুমুল্লাহ